হবে ইনশা আল্লাহ প্রথমে আমরা জানি দুর্নীতি কি দুর্নীতি বলতে আমরা এখন মজা করে স্যাটেলাইটের সামনে বসে কিছু ব্যক্তি বিশেষকে ধরপাকড়াটা এবং এরাকে দুর্নীতিবাজ মনে করি কিন্তু আমার মনে হয় দুর্নীতির সত্যিকারের অর্থ যদি আমরা বুঝি এবং জানি তাহলে দেখা যাবে খুব কম মানুষই এর থেকে হয়তো রেহাই পাবে দুর্নীতি যা নীতি বিরোধী কাজ নীতি বিরোধী কাজকে বলা হয় দুর্নীতি কুনীতি অশুভ নীতি খারাপ নীতি তবে নীতির বিরোধী যত কাজ সবই দুর্নীতি সেই নীতিটা রাষ্ট্রীয় নীতি হতে পারে আন্তর্জাতিক নীতি হতে পারে পারিবারিক নীতিমালা হতে পারে ব্যক্তির নীতিমালা হতে পারে সামাজিক নীতিমালা হতে পারে গ্রাম্য নীতিমালা হতে পারে সেটা ইউনিয়ন কাউন্সিলের নীতিমালা হতে পারে থানা বা ইত্যাদি ছোট থেকে বড় যে কোনো নীতি নির্ধারণ করার পরে এর বিপরীত চলাটাকেই বলা হয় দুর্নীতি এই নীতি যে মান্য করে না সেই হল দুর্নীতিবাজ আবার এই নীতিটা আল্লাহ প্রদত্ত হতে পারে রাসুলের দেওয়া হতে পারে কোরআন আদিসের হতে পারে মূলত এটাই হলো আসল নীতি যদি আমরা তাকে মানি বা না মানি তাহলে নীতি আল্লাহর দেওয়া রাসুলের দেওয়া কোরআন হাদিসের নীতি হতে পারে মানুষের বাও নীতি হতে পারে সেটা ব্যক্তির পারি পরিবার সমাজ বা রাষ্ট্রীয় সেটা শিক্ষাখাত হতে পারে রাজনীতি হতে পারে অর্থনীতি হতে পারে সমাজনীতি হতে পারে সেটা বড় জায়গায় ছোট জায়গায় যে কোনো নীতিমালা নির্ধারণ করা হয়েছে এই নীতির বিরোধী কাজ করাই হলো দুর্নীতি কাজ তাহলে আমরা আমাদের মনে হয় বুঝতে সুবিধা হবে কারণ আমরা বলবো কারা কারা দুর্নীতির মধ্যে আসবে কোন কোন কাজগুলো দুর্নীতির মধ্যে এই দুর্নীতিটা ধর্মীয় ক্ষেত্রে হতে পারে দিনের ক্ষেত্রে হতে পারে দুনিয়ার ক্ষেত্রে হতে পারে এই দুর্নীতি বড় হতে পারে ছোট হতে পারে মধ্যম হতে পারে বিভিন্ন নিয়মে বিভিন্ন পদ্ধতিতে হতে পারে তাহলে আমরা প্রথমেই বুঝলি দুর্নীতি মানে যা নীতির বিরোধী কাজ কুনীতি আর এই নীতিটা যে কারোর মাধ্যমে হতো আমি যদি আমার বাড়ির মধ্যে কোনো নীতিমালা নির্দিষ্ট করে দিই এই নীতি মেনে যদি আমার পরিবারের সদস্য না চলে ওটাই দুর্নীতি প্রতিষ্ঠানের কোন নীতি আছে সমাজের কোন নীতি আছে রাষ্ট্রের কোন নীতি আছে ধর্মীয় নীতি আছে যে কোনো নীতির বিরুদ্ধ কাজ করাই হলো দুর্নীতি আমার মনে হয় বুঝতে পারছি আমরা যে এই অর্থে দুর্নীতি থেকে খুব কম মানুষই রেহাই পাবে শুধু আমি অন্যদের দেখলে হাসলে হবে না নিজেও কিন্তু দুর্নীতির মধ্যে হয়তো আমি ডুবে আছি ছোট হই আর বলছিলাম দুর্নীতিটা বড় হতে পারে মধ্যম হতে পারে ছোট হতে পারে ব্যক্তির মধ্যে হতে পারে পরিবারে হতে পারে সমাজে হতে পারে রাষ্ট্রে হতে পারে বিভিন্ন ক্ষেত্রগুলি পরে আমরা আলোচনা করব যেমন দুর্নীতির উদাহরণ আমরা জানি দুর্নীতি ঘুষ গ্রহণ করা ধর্মীয়ভাবে এটা নিষেধ এবং রাষ্ট্রীয়ভাবে নিষেধ আমাদের তাহলে যারা ঘুষ গ্রহণ করে তারা দুর্নীতিবাজ এই কাজটা দুর্নীতির কাজ যারা দেয় তারাও দুর্নীতিবাজ যারা দেয় তারাও কি দুর্নীতিবাজ দুর্নীতিকে সাহায্য করে দুর্নীতির পথ খুলে দেয় আমরা মনে করি যে গ্রহণ করেছে সেই শুধু দুর্নীতি না যে দেয় সেও কি দুর্নীতি বাজে অন্তর্ভুক্ত সুদ খাওয়া দুর্নীতি কারণ নীতির বিরোধী কাজ আল্লাহর হারামকৃত কাজ এটা সরকারিভাবে বৈধ করা থাকলেও সেটা কি দুর্নীতির কাজ অন্যের সম্পদকে হারাম তরিকায় ভক্ষণ করা দুর্নীতি যেমন যে কোনোভাবে প্রত্যারণে করে হোক চুরি করে হোক ডাকাতি করে হোক ছিনতাই করে হোক রাজানি করে হোক কৌশলে হোক বিদেশের নামে বিদেশে পাঠাবার নামে হোক আদমদাপরি করে হোক যে করে হোক অন্যের কোন সম্পদ সেটা জায়গা জমি হতে পারে বাড়িঘর হতে পারে অন্যের কোন সম্পদকে অবৈধ পন্থায় গ্রহণ করাটা কি দুর্নীতি এখানে দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা হুজুররাও বাদ পড়বে না দেখা যায় আমি সবসময় বলি যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ঘুষের আড্ডা সেটা হলো কোথায় মাদ্রাসা বোর্ড এর চেয়ে যে বুঝি ঘুষ আর কোথাও চলে বলে আমার জানা নেই অন্য কোথাও ঘুষ ছাড়া কোনো কাজ হয় কিন্তু এখানে হয় বলে আমারও জানা নেই এই ঘুষ খায় কারা যারাই খায় দেয় কারা বড় বড় টাইটেল ট্রিপল টাইটেল মাদ্রাসার দাড়িওয়ালা টুপিওয়ালা পালিওয়ালা হজুররা একটু আগে আমরা জানলাম দেওয়া এবং নেওয়া দুটাই কি দুর্নীতির কাজ আর রাশিয়াল মোর্তাসি কিলা ফিন্নার যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয় দুজনের ঠিকানা কোথায় যার নাম এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী হুজুরা তরিকতের নাম দিয়ে খানকা বসিয়ে মুড়ি বানানোর নাম দিয়ে আখেরাতে নাজাদ পার করে দেওয়ার নাম দিয়ে ব্যবসা করে করে না করে না পীর সাহেবের গাড়ির দাম হলো তিন কোটি টাকা ওর বাবার কয় টাকা পেয়েছিলেন তিন কোটি টাকা কোথা থেকে আসছে এই আমি খুব দুঃখ করে বলছি যে আমাদের দেশে যখন দুদক কর্মকর্তারা বিভিন্ন ধরনের দুর্নীতির বিরুদ্ধে তাদের প্রোগ্রাম শুরু করেছেন তখন কিন্তু এখান থেকে হুজুর আলাপ পড়ে গেছেন এখানে দায়িত্বের খবর নাই পীর সাহেবদের খবর নাই ধর্মের ব্যবসা যারা কলেজের খবর নাই এরা ধর্মীয়ভাবে এবং সর্বত ক্রমে এরা সবচাইতে বড় দুর্নীতিবাজ সন্দেহ আছে আপনাদের অবশ্যই এরা দুর্নীতিবাজ এদের টাকা পয়সার হিসাব না হচ্ছে না ইমামতি করে পাঁচশো টাকা বেতন তার কত টাকার সে মালিক হিসাব নিতে হবে না পেশাবের কোনো ইনকাম নেই সরকারি চাকরি করেন না কোনো ব্যবসা নাই বাণিজ্য নাই কিচ্ছু নেই এত টাকার মালিক কোথেকে হয় তাহলে দুর্নীতির কিনা এখানে চলছে কিনা এবং সবচেয়ে বড় বড় দুর্নীতি এটা এই জন্য আল্লাহ বলছে ওয়াইনামিন আল্লাহ কিছু ধর্মযাজক ইহুদি খ্রিস্টানদের ছিল যারা মানুষের সম্পদকে হারাম তরিকে ভক্ষণ করত যেটা আমাদের আমাদের সমাজে বিভিন্ন ধর্মের নামে কে রয়ে গেছে তাহলে এরা দুর্নীতিবাজ কিনা কি বলেন আপনারা নিঃসন্দেহে এরা আছে এইভাবে দুর্নীতি মানুষকে হত্যা করে হতে পারে দুর্নীতি বিপর্যয় সৃষ্টি করে হতে পারে দুর্নীতি শান্তি এবং নিরাপত্তাকে দূর করে হতে পারে এই দুর্নীতি কারণগুলি আমি পরে বলবো মিছিল করে হতে পারে হরতাল করে হতে পারে কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশীয় নীতিমালার মধ্যে রয়ে গেছে কি হরতাল করা যায় কি বলেন ঠিক না ঠিক না মিছিল করা বৈধ এটা গণতন্ত্রের দাবি ঠিক না বেটি এখানে ধর্মের নামে হোক আর অধর্মের নামে হোক সবাই যা ইচ্ছা তাই করে তাহলে আমি একটু পরে বলবো যে দুর্নীতি যে বলছি নীতির মধ্যে দুর্নীতি রয়ে গেছে কি বলেন আপনারা কথাটা বুঝে আসছেন আসে নাই নীতি নির্ধারণ যে করা হয়েছে ওই নীতির মধ্যেই দুর্নীতি রয়েছে তাহলে যে সরিষা দিয়ে ভূত তাড়াবেন সেই সরিষাই যদি ভোট হয়ে যায় তাহলে ভূত তাড়াবে কোথা থেকে এবার আমার আলোচনা পরে আসবে ভালো করে বুঝবেন কিন্তু দুর্নীতি দমনের জন্য তখন অনেক কিছুই করা হচ্ছে সামাজিকভাবে অসামাজিকভাবে বাড়িতে বিভিন্ন রাষ্ট্রীয় রাষ্ট্রীয় আজকে সারা পৃথিবী জুড়ে দুর্নীতি দমন করার জন্য সন্ত্রাস দমন করার জন্য কত কিছুই পদক্ষেপ নিয়েছে কিন্তু আজকে আলোচনা থেকে আমরা একটা ফাইসলাই পৌঁছবো যে এই দুর্নীতি কারা করে এবং কেন হয় এবং এই দুর্নীতি থেকে বাঁচার উপায়টা আসলে কি তাহলে চুরি করে ডাকাতি করে খুন খারাপি করে জেনা ব্যবচার করে মাদকদ্রব্য কি বলে লাইসেন্স আমাদের দেশে দেওয়া হয় না হয় না হ্যাঁ, তাহলে নীতির মধ্যে কি রয়েছে দুর্নীতি রয়েছে ঠিক না পতিতালয় খোলার লাইসেন্স পাওয়া যায় না পাওয়া যায় না বাংলাদেশে সরকারিভাবে তাহলে নীতির মধ্যেই দুর্নীতি রয়ে গেছে এইভাবে তাহরিফ যেটা হলো আপনার চোরা কারবারি করে কালোবাজারি করে মাল স্টক রেখে দাম বাড়াবে বাড়িয়ে দিয়ে বাড়িয়ে দেওয়া ইত্যাদি মোট কথা আমি আপনার সবকিছু বলতে পারবো না এইভাবে ইসলামী রাষ্ট্র কায়েমের নামে বমবাজি করে ইসলামী রাষ্ট্র কায়েমের নামে মানুষের ল কেটে দিয়ে এটা করে ওটা করে তাহলে ইসলামের নামে হোক আর ইসলামের নামে হোক রাজনীতির নামে হোক আর অর্থনীতির নামে হোক সমাজ বিপ্লবের নামে হোক আর আন্দোলনের নামে হোক এটা হোক আর ওটা হোক আমার মনে হয় বোঝার জন্য কারণ বলতে গেলে রাত আমার সময় কোলাবে না আমি চিন্তা করছিলাম শেখ মার ফারুক বললেন শেখ সময় তো আজকে তৈরি কাজে কোনটা বলি কোনটা ছাড়ি একটু আমরা বুঝতে পারি যে দুর্নীতি উদাহরণগুলি আমাদের কাছে এটাই যথেষ্ট এই কাজগুলি দুর্নীতি দুর্নীতির ক্ষেত্রগুলি কি আমরা একটু যদি আলোচনা আসছে তো আলাদা করে পয়েন্ট করে আলোচনা উচিত দুর্নীতির ক্ষেত্রগুলি কি এই দুই দুর্নীতির ক্ষেত্রগুলিকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করি একটা দুনিয়াবী ক্ষেত্রে আর একটা হলো দিন ক্ষেত্রে এবং আমি আগে বলছি দিনের ক্ষেত্রে দুর্নীতিটা সবচেয়ে বড় কি অন্যায় ধর্মের নামে যারা কি করে দুর্নীতি করে ধর্মের নামার নামে যারা কি অপচয় করে এটা সবচেয়ে দুর্নীতি কারণ নীতির বিপরীত যারা কাজ করে তাহলে যারা ধর্মের নিয়ম নীতি মানে না আবার ধর্ম মুসলমান মনে করি আবদুল্লাহ আব্দুর রহমান কিন্তু ধর্মের নীতি মানে না এরা দুর্নীতিবাজ কিনা নামাজ পড়তে হবে পড়ে না এরা দুর্নীতিবাজ কিনা যত বেনামাজি সব দুর্নীতির মধ্যে অন্তর্ভুক্ত যারা জাকাত দেয় না যারা রোজা রাখে না যারা ধর্মীয় কার্যক্রম মেনে চলে না এক কথায় মানি এরা সবাই দুর্নীতির মধ্যে যারা ধর্মের নামে ব্যবসা করে আমি তো সবসময় বলি যারা বিনা পুঁজি বিনা লাইসেন্স বিনা লসের ব্যবসা হলো ধর্মের নামে ব্যবসা এরা সবচেয়ে বড় দুর্নীতিবাজ মাদ্রাসাগুলির খুব কম মাদ্রাসা রয়েছে যার হিসাব ক্লিয়ার রয়েছে তাই সন্দেহের দুর্নীতিবাজ আছে আছে না নাই তারা এরা যাদেরকে তিমির পর্দায় দেখছেন এরা না কেউ না যারাকে খুব শ্রদ্ধা করেন পেট ভরে খাওয়ান পকেটে টাকা দেন দাড়ি টুপি মাসাল্লাহ বুসি করেন এরা মসজিদগুলির মধ্যে প্রচন্ড দুর্নীতিবাদ রয়েছে যে মসজিদে কি হয় কবর রয়েছে এর চেয়ে বড় দুর্নীতি আর কি হতে পারে সেই মসজিদে শিরিক হচ্ছে ঠিক না মিলাদের নামে জিলাপি খাচ্ছে একটা বিদাত করতেছে যারা এরা দুর্নীতিবাজ কিনা মসজিদে এরা কোরআন ও হাদিসের দর্শ না করে বিভিন্ন মকসুদুল মুমিনার ভেজালে আমলের দাস তদরিস করে এরা দুর্নীতিবাস কিনা দুর্নীতিবাস ভালো করে বোঝার চেষ্টা করেন এরা নীতির বিরোধী কাজ করে কাজে এরা দুর্নীতিবাস এরা ধর্মকে নিয়ে খেলা করে ধর্মকে নিয়ে এরা নিজেদের বিভিন্ন তরিকার নামে তাদের রাজত্ব কায়েম করে তাদের প্রভুত্ব কায়েম করে তাদের দেওয়া দিনকে মানুষের কাছে প্রচার করে নিঃসন্দেহে এরা সবচেয়ে বড় দুর্নীতিবাস যারা আল্লাহর নীতিকে অধিকার করে আবার এরাই অল শোনায় মানুষকে তাহলে এইভাবে খানকাগুলিতে প্রচন্ড দুর্নীতির আখড়া পীর সাহেবরা ধর্মের নাম প্রচন্ড এরা দুর্নীতি করে যাচ্ছে বিভিন্ন ইসলামী দলের নাম খুলে জেহাদি দল অমুক দল তমুক দল বাংলাদেশের সমস্ত জেলার মধ্যে বম ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে নিরাপরাধ মানুষকে হত্যা করে এরা দুর্নীতি করেছে না করে নাই কি বলেন আপনারা আমরা কিন্তু এটাকে দুর্নীতি মনে করি না মাদ্রাসাগুলিতে সবচেয়ে প্রক্সি পরীক্ষা মাদ্রাসাগুলিতে হয় প্রক্সি পরীক্ষা বোঝেন আমার এক ছাত্র কিরে তুই কই গেছিলি কয় সে অবস্থা যে আমি তো একটা পরীক্ষা দিয়েছিলাম কি পরীক্ষা তাই মোজাউদ্দিন তো তুই তো ফাজিল পাস করছিস এখন মোজাদ্দ মোজাদ্দিন পরীক্ষা দেখেছিস তাই বাবা বুড়ো হয়ে গেছিল চাকরি করে মাদ্রাসায় পরীক্ষা দিয়ে তো পাশ করতে পারবো না আমি পরীক্ষা দিয়ে পাশ করাই দেবো তো কেমনি কয় প্রিন্সিপাল সাহেবের কাছে গেলাম টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল কয় তিন হাজার টাকা লাগবে অনেক আগের ঘটনা আর খবরদার আমি আর তুমি ছাড়া যেন কেউ না জানে এরপরে ছেলে মানুষ পরীক্ষা দিয়েছে বাবা পাঁচ ডিভিশনে পাস করছে এরপরে ছাগল জবাই করে মাদ্রাসায় সবাই মিলে খাইছে ছেলে বাবা মাদ্রাসার সব স্টাফ আর ওই যে মাদ্রাসার প্রিন্সিপাল এরা দুর্নীতিবাজ কিনা কি বলেন আপনারা এদেরকে আপনারা দুর্নীতিবাজ মনে করেন না আমাকে একদিন জিজ্ঞেস করছিল যে শিক্ষিত মানুষ কিছুদিন মাদ্রাসায় চাকরি করে চাকরি বাদ দিয়ে চলে আসছেন রাগ করে আমাকে সে ফুটো জিজ্ঞেস করছেন যে আলিয়া মাদ্রাসার শিক্ষকদের পিছনে নামাজ পড়া জায়জ হবে কিনা তাই বললাম ভাই এত রাগ কেন আমাদের উপর আপনি কই না আপনি ফতোয়া দেন আগে বললাম যে ব্যাপারটাকে একদম বলতে হবে কেন এত কড়া ফতোয়া আপনি জিজ্ঞেস করতেছেন আর এই ফতোয়া দিলে কি আমার জীবন থাকবে তাই আপনার জীবন আগে আমার জীবন যাবে অসুবিধা নেই বলেন ফতোয়াকে তাই বললাম যে পাইকারি হারে তো ফতোয়া দেওয়া যাবে না যে যেমন তার ব্যাপারে যাদের জীবন বেদাত দিয়ে সেই করে আমাদের এক হুজুর সাহেব দিনাজপুরের জাতি নাম ছিলেন এক সময় আমার কোন এক আত্মীয় তাকে বলছেন তারা মসজিদের মুক্তাদি আপনি তাবিজ তাবিজ এটা ওটা করেন মহিলাদের হাত ধরে জিন্নামান এটা করেন ওটা করেন হুহা করেন এগুলি কি ঠিক তা আমার আত্মীয়দের জন্য কি উত্তর দিয়েছে জানেন তাই সৌদি আরবের জন্য এগুলি ঠিক না আমাদের জন্য ঠিক সৌদি আরবের জন্য শিরিক আমাদের জন্য এগুলি তৌহিদ এই দুর্নীতিবাজ কিনা কেউ আপনারা নিঃসন্দেহে দুর্নীতিবাজ কোনো সন্দেহ নেই কিন্তু আফসোস আমাদের জাতি আমাদের দেশ আমাদের নিয়ম নীতিমালাতে দুদক বাহিনীর আন্ডারে এগুলি একটাও পড়ে না বিভিন্ন জায়গায় মাদ্রাসা হেউজখানা ইয়াতিমখানা অমুকখানা তুমুকখানা এটা ওটা এই সেই সবগুলি আমি মনে করি আপনাকে একমত বলতেছি না বেশিরভাগ শতকরা বেশিরভাগ এক শ্রেণীর মানুষের পেট পূজার জন্য ইসলামকে শিক্ষা এবং প্রচারের জন্য নয় আর যদি কেউ হয় সঠিক ইসলাম শিক্ষা দেওয়ার প্রচন্ড অভাব রয়েছে কেউ চ্যালেঞ্জ করতে চাইলে আহলান সাহান মারহাবা আসেন আপনার কি আছে পুঁজি হাজির হন বন্ধুগণ দুঃখের সঙ্গে আজকে বলতে হয় দুর্নীতি নিয়ে যখন কথা বলে যাচ্ছি তখন থুথু চালালে নিজের গায়ে থুথু আসে কারণ আমিও তো একজন দাড়িওয়ালা টুপিওয়ালা কি বলেন ঠিক না বলে সত্য কথা কইলে মা মার খায় আর না কইলে বাবাই কুকুরের ঝোটা খায় না কি বলে একটা গ্রাম ভাষায় মানে দুধে মুখ দিয়েছে কুকুর এখন যদি দুধ না থাকে তো বাবা রাগ করে মারে মারবে এখন মা ভয়ে ভয়ে বাবারে দুধ দিয়েছে খাচ্ছে এখন ছেলে ভয়ে চিন্তা করে যদি বলি তাহলে তো মার পিঠের চামড়া উঠবে আর না বললে তো বাবা দুয়ের কুকুরের ঝুটা খাইতেছে এই হল অবস্থা বন্ধুগণ দুঃখ লাগে যখন আমাদের দেশে ধর্মের নাম দিয়ে প্রচন্ড দুর্নীতির পাহাড় গড়েছে এবং এগুলি কোনো কাউরি চোখে দুর্নীতি বলে আমরা এটাকে মনেই করি না এটা হলো ধর্মীয় ক্ষেত্রের দুর্নীতির কথা সংক্ষিপ্তভাবে দুনিয়াদের ক্ষেত্রে তো আপনারাই আমার চেয়ে ভালো জানেন পেপার পত্রিকা পড়তেছেন খবর টবর দেখতেছেন এই দুর্নীতি আজ আমাদের সরকারি যত একেবারে এ টু জেড পর্যন্ত পিয়ন থেকে নিয়ে ওপরে যতটুকু প্রধানমন্ত্রীর চেম্বার পর্যন্ত দুর্নীতির কোথাও দুর্নীতি থেকে দুর্নীতির কবল থেকে কেউ বাঁচতে পারে নাই সমস্ত কম আর বেশি সমস্ত সরকারি বেসরকারি সরকারিগুলিতে প্রতিষ্ঠানগুলিতে সেটা অফিস হোক স্কুল হোক কলেজ হোক ইউনিভার্সিটিগুলি বাংলাদেশে চেম্বার কি বলে ভাইস চ্যান্সেলররা যারা মানুষ করবে যারা মানুষ বানাবে যারা দুর্নীতি মুক্ত মানুষ মানে দুর্নীতিকে দুর্নীতির মোকাবেলা করার জন্য যোগ্য নাগরিক গড়বে সেই সমস্ত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যারা তারা দুর্নীতিতে ভরা যদি মাসে চোদ্দ লিটার তেলের অনুমতি আছে সরকারিভাবে চোদ্দশো লিটারের কিনেছে ভাউচার হয়ে বসে আছে আমাদের ওখানে সাবরেজিস্টার সাহেব কয়েকদিনের মধ্যে চারতলা বাড়ি হাই ফায়ার বাড়ি উঠে দিলেন কোথা থেকে টাকা আছে কত টাকা বেতন এইভাবে অর্থনীতিতে সরকারি ব্যাংকগুলি অবস্থা ভালো করে জানেন রাজনীতির মধ্যে তো হাদ্দেশওয়ালা হারাজ বলতেই থাকেন সারাদিন বা চব্বিশ ঘন্টা কোনো শেষ পাবেন না রাজনীতির নামে যত দুর্নীতি ভরা রাজনীতির ক্ষেত্রে যখন যেই গ্রুপ পার্টি আসতেছেন তখন তার যত যারা তেমন একেবারে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত সবার যারা ভাত পাচ্ছিল না যারা ভাত পাচ্ছিল না চোখের দেখা তাদের এখন ঢাকায় ফ্লাট প্রাইভেট কার দিনাজপুরে দেখলাম পাঁচতলা বাড়ি তার বিবি আর শাড়ির অভাব নেই ফ্রিজের অভাব নেই গল্প কি যারা এক সময় টাকা ধার নিয়েছিল আজ পর্যন্ত মানুষজন টাকা পাবে তাদের আজ অর্থের পাহাড় কোথেকে আসে আলাউদ্দিনের প্রদীপ পার্টির ক্ষমতায় যাওয়া মানে প্রত্যেকের ঘরে একটা করে আজল আলাউদ্দিনের প্রদীপ বাস দিয়ে দেওয়া যেভাবে পারো আজ মানুষের হকের ব্যাপারে দুর্নীতি যাদের শক্তি নাই টেলিফোন নাই রাজনীতি নাই আপনারা ভালো করে জানেন যখন কোনো পার্টি ক্ষমতায় আছে তাদের পক্ষ থেকে যখন রিলিফ বিতরণ করা হচ্ছে আর ওইখানে দুঃখী বুড়ি একেবারে ও বুঝেই না কোনটা কি ওই যেটা বুঝাইছে ওইটা হয়তো ভোট দিয়েছে বা ভোট কেন্দ্রে যায় যেতে পেরেছিলেন আল্লাহ ভালো জানে কয় ভোট কারে দিয়েছিলি কয় কারে যে বা হয়তো অন্য নাম বলে দিয়েছে ভুল করে ওই না যারে ভোট দিয়েছে ওর কাছে যাও ওই ত্রাণটা কি তার বাবার পকেটের তার পার্টি না সরকারের আর সরকারের সবার হক আছে যেই পার্টির যাক না কেন তাহলে দুর্নীতিতে আজ আমাদের বিভিন্ন প্রজেক্টের নামে বাংলাদেশে কারেন্ট নাই কিন্তু কারেন্টের নামে কারেন্ট উৎপাদনের নামে কত টাকা গেছে খবর আছে আর হিসাব আছে রেলওয়ে বিমানে এই তিন মাস আগে গেলাম বিমান কেন নাই কয়ে উড়োজাহাজের অভাব আসার দিনে একদিন পরে কেন বলে উড়োজাহাজ নাই আরেকজন কয় তেল কেনার পয়সা নাই এখান থেকে যাব ঢাকা থেকে শহীদপুর তো খবর নিয়ে দেখি শহীদপুর তারপরে আপনার বরিশাল এই সমস্ত ডোমেস্টিক লাইন সব বন্ধ কেন এগুলি এত ঝুঁকিপূর্ণ যে কোনো মধ্যে অ্যাক্সিডেন্ট হতে পারে বিমান কেনার নাম দিয়ে পয়সা থেকেই বাজেট হয়েছে গেছে কোথায় রেলওয়ের দুরবস্থা বিমানের দুরবস্থা অর্থনীতির দুরবস্থা নিয়ম নীতির দুরবস্থা শিক্ষায় সব কিছুর মধ্যে তাহলে আমার মনে হয় দুর্নীতির ক্ষেত্রগুলি বলার বুঝি মানে এমন একটা নাই সব জায়গাতে ব্যক্তি বের করতে গিয়ে ডিমেন্ড নাই যৌতুক নাই দুর্নীতিবাদ কিনা স্ত্রীর হক আদায় করে না দুর্নীতিবাজ কিনা দুর্নীতিবাজ না রেখায় শ্বশুর বাড়ি যেতে পারবি না হন্ডা দায় নাই কেন দুর্নীতিবাজ কিনা আমার মনে হয় যদি আমরা নীতির বিপরীত যে কাজ সেটাই যদি দুর্নীতি হয় তাহলে আমরা খুব কম মানুষই আছি যারা দুর্নীতি থেকে মুক্ত আছে খালি এই জন্য বলবো টেলিভিশনে বা খবর থেকে হাইলাস করার দরকার নেই আপনি নিজেরটা চিন্তা করুন আপনি নিজে আমি নিজে দুর্নীতির সঙ্গে জড়িত আছে কিনা ফোরম্যান ম্যানেজার কোম্পানির এটা ওটা সব জায়গায় যদি আমরা চিন্তা করে দেখি তাহলে দেখা যাবে দুর্নীতিতে ভরে গেছে এবং বাংলাদেশ তো দুর্নীতির সর্বশ্রেষ্ঠ দেশের সার্টিফিকেট পেয়ে গৌরবের উচ্চ শিখরে আজ বসে তারা আছে কারণ যেখানে যেই দেশে ধর্মীয় ক্ষেত্রগুলি দুর্নীতি থেকে মুক্ত নাই সেখানে অধর্মীয় বা দুনিয়ার ক্ষেত্রগুলি তো স্বাভাবিক এখানে কোন প্রশ্নই উঠে না বন্ধুগণ যাই হোক শিক্ষাতে চিকিৎসায় সবকিছুতে একটা রুগী নিয়ে যাবেন সিরিয়াল আপনার আগে নাই যে টাকা দিচ্ছ সিরিয়াল আগে দুর্নীতি কিনা ওই রুগী বিক্রি করা হয় এক হাত থেকে আর এক হাত বিক্রি চিকিৎসা পর্যন্ত পৌঁছতে পৌঁছতে রোগী মরিয়ে শেষ দুর্নীতি কিনা চিকিৎসার নামে ডাক্তারের নামে ডাকাতি চলতেছে বাংলাদেশে চলে না চলে না দুর্নীতি কিনা ডাক্তার যে ডাকাত হয়ে যায় তাহলে কোথায় আপনি যাবেন তাহলে বন্ধুগণ আমার মনে হয় আপনাদের বোঝাতে পারলাম কিনা সংক্ষিপ্ত আকারে এটুকু বুঝি যে দুর্নীতির ক্ষেত্রগুলি একেবারে এমন হারে ব্যক্তিতে পরিবারে সমাজে রাষ্ট্রে অর্থনীতিতে সমাজনীতিতে রাজনীতিতে প্রত্যেকটি ক্ষেত্রে সরকারি বেসরকারি ছোট প্রতিষ্ঠান বড় প্রতিষ্ঠান সব জায়গার মধ্যে দুর্নীতি শুধু আমাদের দেশেই না সারা পৃথিবীর জুড়ে আজ দুর্নীতি যারা করে তারাই আবার নীতির কথা শোনায় বলেন ঠিক না যারা মানুষ মারে তারাই আবার বলে কেন মারে সুহান আল্লাহ এবার আমরা আসি কেন এই দুর্নীতিগুলি এই দুর্নীতির মূল কারণ হচ্ছে মূল হাওয়াই শৈতানে তারা আসা ইয়াস্তাদ ইনসান শয়তানের মানুষ শিকারের তিনটা কেড়েছে লোভনীয় টোপ রয়েছে এই তিনটা মূলত বাকি আরো কারণ আছে মূলত তিনটা কারণে মানুষ কি করে দুর্নীতি করে ঠিক আছে একটা কারণ হচ্ছে হব্বুল মাল সম্পদের ভালোবাসা লালচ অনেক সম্পদের মালিক হতে হবে বাবাই রেখে গেলেন বাংলা সুটকেস সেটা আলোচনের প্রদীপ হয়ে দেশে আর বাইরে টাকার হিসাব নেই কেন কেন কারণটা কি সম্পদ আরো চায় আরো চায় আরো চাই এবং এর পরিণতি কি আমরা আলোচনায় আসতেছি তাহলে এখানে একটা কথা মনে রাখতে হবে সম্পদের লোভ লালসা অনেক চাই আরো চাই আরো চাই আরো চাই আল্লাহ কবরে যাওয়া পর্যন্ত আরো চাই আরো চাই মানুষকে ধ্বংস করেছে তাহলে সম্পদের লোভ লালসায় যত দুর্নীতির বিরাট একটা কারণ কি বলেন যত দুর্নীতির মূলে দেখবেন মৌলিক যে কারণগুলি তার মধ্যে একটা হলো কি সম্পদের ভালোবাসা সম্পদ চাই দুই নম্বর কারণ হল কি হব্বর চাই নেতৃত্ব চাই কর্তৃত্ব চাই এর জন্য যদি রক্তের উপর হিলু হিলি খেলতে হয় সবাই শেষ হয়ে যায় বাচ্চারা পাখির বাচ্চা নিয়ে খেলতেছে আর পাখি দূর থেকে কাঁদতেছে পাখি পাখি বলে তুমি কাঁদো কেন তো আমার বাচ্চাদের মেরে ফেলতেছো তো আমরা তো খেলতেছি একজনের বাচ্চা মেরে আর একজনের খেলা হয় বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটিতে কত গরিব মানুষ নিজের ধান বিক্রি করে চাল বিক্রি করে জমি বিক্রি করে ধান আয়োজন করে সন্তানকে পড়াতে কোথায় লেখাপড়া করে কি হবে একদিন তার দুঃখ ঘুচাবে ওই সন্তানকে কি করা হয় রাজনৈতিক দল অস্ত্র উঠাই দিয়ে তাকে বমের আগে নাম দিয়ে মিছিলের নাম দিয়ে এটা ওটা করে নেতাজি শেষ হয়ে যায় ছেলে ডাক্তার হয়ে ফিরবে কি ইঞ্জিনিয়ার হয়ে ফিরবে কি লাশ হয়ে ফিরে যায় বাবা তাতে যায় আসে না দেখেছেন কোনদিন বড় নেতাজিরা গুলি খেয়েছে মারা খেয়েছে জেল হাজতে গেছে মারা গেছে এরকম বিকুপের দল যারা বুঝে না তো নেতৃত্ব আমার আসতেই হবে ফেরাউন নেতৃত্ব তার কে নিবে স্বপ্ন দেখেছে এক যুবক তাই বরিশ্রের যত ছেলে সন্তান সবকে হত্যা করে দাও এ আইন জারি করে নাই এই ফেরাউন আজও রয়েছে সব দেশে রয়েছে তাহলে নেতৃত্বের লড়াই নিয়ে কি হয় দুর্নীতির যত মূলের একটা কারণ আমাকে জিততেই হবে তাতে যতই টাকা যাক যতই অর্থ যাক যতই জীবন যাক আর যতই কিছু চলে যাক কিন্তু আমাকে যেতেই হবে এর জন্য দুর্নীতির বহু পথ ঠিক বলেন তাই তৃতীয় কারণ নিশা নারীর ভালোবাসা নারীকে ভালোবাসার জন্য কত দুর্নীতি ঠিক না একজনের বউকে তালাক করিয়ে আরেকজন বিয়ে করে দুর্নীতি না সুনীতি কি বলেন আপনারা হ্যাঁ বাংলাদেশের কেউ আছে নাই বহু ঘটনা যারা বিদেশে আছে সাবধান সেদিনেই কই এক ভাই এসে আহারে বেচারা কবে কেঁদে কেঁদে আমার কাছে কেঁদে কেঁদে বললো একটি বছর ধরে আমি এক জাহান্নামের আগুনে আছি এই দুর্নীতির বিপদে পড়ে গেছে মহিলার খেয়ানতে পড়ে গেছে সুফহান যে স্বামী তার জন্য ঘর ছাড়লো তারে ছাড়লো বাবা মা ছেড়ে কত কষ্ট করে এখানে তো ডিউটি বুঝেন আর টাকা পাঠাতে গেছে তার টাকা দিয়ে নিজে ওদিকে ফিল্ম বানাইতেছে নাহজবিল্লাহ দুর্নীতি না কতজন স্বামীর ডিভোর্স করে কোর্টে গিয়ে আরেকজনকে বিয়ে করেছে দুর্নীতি কিনা তাহলে আজ আমরা যদি আমার কত ভাব নাই যেহেতু আমাদের দেশের মাঝাবি ফতোয়া হল বিয়ে সঠিক হওয়ার জন্যে যদি মেয়ে মেয়ে যদি কি হয় বিধবা হয় অথবা বালেগা হয় তাহলে তার ওয়ালির প্রয়োজন নেই তার গার্জিয়ানের প্রয়োজন নেই যেখানে আল্লাহ লা লা লা ছাড়া গার্জিয়ান ছাড়া কোনো বিয়ে শুদ্ধ হবে না সঠিক হবে না আর আমার দেশের ফতোয়া হয়ে গেল কি ওয়ালি ছাড়াও ঘুরে চলবে ইসলামে দেখছেন কত বড় এটা দুর্নীতি এই ফটোয়া দিয়ে কত বড় দুর্নীতির দরজা খুলে দেওয়া হয়েছে যার ফলে মেয়েরা বাবা মার মুখে কালে দিয়ে বের হয়ে যায় ছেলের হাত ধরে গিয়ে কোর্ট ম্যারেজ করে তারপরে তেজপত্রী মুক্ত হবে সেই সত্যের পরে আটটা ঝামেলা শেষ হলে আবার মেয়েকে ঘরে নিয়ে আসে ঠিক বলেন কিনা ঠিক তাহলে হুজুররা ফটোয়া দিয়ে মাঝাবি ফতোয়া দিয়ে দুর্নীতির এক বিরাট দরজা খুলে রেখেছে এটা দুর্নীতি না হিল্লা দিয়ে দুর্নীতি কিনা এক দুর্নীতি কত বুঝলেই তো ফতোয়া দিয়ে হেল্লা দিয়ে দুটো হালাল করে এটা দুর্নীতি না এটা কোরআন সন্ন্যার নীতির বিরোধী কারণ আপনার দেশের সরকারের নয় কোন মানব রচিত আইনে নাই এটা হল মহান আল্লাহ রব্বুল আলমের নীতির অধিকার তাহলে এই দুর্নীতি দুর্নীতিবাদ কিনা এই মুক্তি সাহেবরা দুর্নীতিবাদ কিনা সন্দেহ দুর্নীতিবাজ আমরা তো মাঝের নাম দিয়ে জায়জ করে রেখে দিয়েছি তাহলে হব্বুন্নিসা নারীর ভালোবাসায় ওই যে মুনির হত্যা করেছিল রিমাকে রিমা সুন্দরী তার কাছে সুন্দরী বলে বিবেচিত হয় নাই ওই বুড়ি খুকির প্রেমে সে তার হত্যা করেছিল তাহলে এই নারীকে কেন্দ্র করে কত অন্যায় কত কিছু ঠিক না কত নীতির বিরোধী কাজ হয়ে যাচ্ছে এবার বন্ধুগণ মূলত কারণ হচ্ছে কি আসল কারণটা আমরা যদি যাই সেটা হলো কি দুনিয়াকে অগ্রাধিকার দেওয়া এই দুনিয়ার পার্থিব জীবনকে অগ্রাধিকার দেওয়াটা হচ্ছে কি মূল দুর্নীতির কারণ দুনিয়াকে অগ্রাধিকার দেওয়ার কারণে আজ ভাই ভাইকে বিক্রি করে ছেলে বাবাকে হত্যা করে এই দুনিয়ার অগ্রাধিকার দেওয়ার কারণেই মানুষ তার করতে যা দায়িত্ব সেই দায়িত্ব পালন করে না এই দুর্নীতির কারণে এই দুনিয়ার কারণেই মানুষ তার আমানতদারি তার অঙ্গীকার ভঙ্গ করে এই জন্য মানুষ অন্যের হক নষ্ট করে দুনিয়াকে অগ্রাধিকার দেওয়ার কারণেই মানুষ আর একজন আরেকজনের উপরে জুলুম করে অন্যায় করে অবিচার করে এই মানুষ দুনিয়াকে অগ্রাধিকার দেওয়ার জন্য মানুষ আজ পশুর মতো তারা মানুষ নামের পশু হয়ে দুনিয়াতে বিচরণ করে বড় লোকরা শক্তিশালীরা গরিবদেরকে কি করে গ্রাস করে এই দুনিয়ার জন্য আজ মানুষ ব্যবসায়িকরা ব্যবসার মধ্যে দুর্নীতি করে কালোবাজারি করে স্মাকলারি করে ওজনে কম দেয় ন্যায় বেশি ঠিক না এই দুনিয়ার জন্য না তো দুনিয়াকে অগ্রাধিকার দেওয়াটাই বহু দুর্নীতির দরজা খুলে দেওয়া হয় আজ দুনিয়াকে অগ্রাধিকার দেওয়ার জন্য নেতা খেতারা অন্যদের হককে নষ্ট করে দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে আজ বিচারক সাহেবরা ঘুষের বিনিময়ে হত্যাকারীকে ছেড়ে দেয় নিরপরাধ মানুষকে জেল হাজতে ঢুকিয়ে রাখে আজ এই দুর্নীতির মানুষ দুনিয়াকে অগ্রাধিকার দেওয়ার জন্য যত সাংবাদিক রয়েছে তারা সত্যকে প্রচার না করে মিথ্যার প্রচার করে এই দুর্নীতি আজ এই কি বলে দুনিয়াকে অগ্রাধিকার যাওয়ার জন্য খুন খারাপে অন্যের নারীর ইজ্জতকে নষ্ট করে নিরপরাধ মহিলাকে উপরে তোহমাত দেয় ইত্যাদি ইত্যাদি আজ দুনিয়াকে ধ্বংস করতেছে দুনিয়াকে কি বলে দিনের দিনকে বিক্রি করতেছে দুনিয়ার জন্য কি বলেন ঠিক না যে হুজুর তাবিজ লড়াই যে হুজুর পাল্টা ফটো দেয় এটা করে ওটা করে এটা চাই তাহলে নিঃসন্দেহে দুনিয়াতে বেঁচে থাকার জন্য সুখে শান্তি থাকার জন্য আখের আখেরাতকে নষ্ট করতেছে বন্ধুগণ এরপরে যেটা কারণ হলো যেটা মূল কারণ হতে পারে সেটা হলো ইমান না থাকা আল্লাহর প্রতি ইমান না থাকা আখেরাতের প্রতি ইমান না থাকা ভাগ্যের ভালো মন্দির প্রতি ইমান না থাকা ভাগ্য তো লিখাই আছে আপনার রুজি রুটি কটুক হবে বউটা কেমন ভালো পাবেন না মন্দ পাবেন আপনার দুনিয়ায় মান সম্মান কটুক খুলে না হবে সবকিছু আপনার ভাগ্যে লিখে আছে আপনি আল্লাহর প্রতি যার ইমান নেই সেই ব্যক্তির দ্বারা যে কোনো অপরাধ হওয়া সম্ভব যে ব্যক্তি আখরাতের প্রতি বিশ্বাস নেই ওই ব্যক্তির যে কোনো অপরাধ করা তার দ্বারা কি সম্ভব এভাবে আর একটা মূল কারণ হল ব্যক্তির স্বার্থ দুনিয়া যখন নামে যাক আমি লাইলার পাইলেই হয় আমি লাইলা বাঁচলেই হয় বাকি সব মরে যাক এই যে স্বার্থপরতা এই স্বার্থপরতা ব্যক্তিকেন্দ্রিক পরিবার কেন্দ্রিক সমাজ কেন্দ্রিক রাষ্ট্রীয় কেন্দ্রিক যে যেখানে আছে নিজের স্বার্থ নেই যখন যে ক্ষমতায় যাচ্ছে তার পাটির সব যদি পদ না থাকে তবু পদ বের করে তাকে ওখানে চাকরি দেওয়া হচ্ছে আর বাকি যোগ্যতা যোগ্যতার কোন এখানে মূল্যায়ন করা হচ্ছে না শুধু পার্টি তার পার্টির লোক এটাই হল সবচেয়ে বড় যোগ্যতা তার পার্টির লোক এটাই হল সবচেয়ে বড় যোগ্যতা আর কোন যোগ্যতা লাগে না বা তার আত্মীয় বা তার কেউ পরিচিত বা বন্ধু বা ইত্যাদি ইত্যাদি তাহলে ব্যক্তি স্বার্থকে দেহ স্বার্থের উপরে প্রাধান্য দেওয়া এটাই হচ্ছে কি বহু দুর্নীতির মূল কারণ তাহলে আমরা কারণগুলি বুঝলাম যে অর্থের লোভ নারীর লোভ নেতৃত্ব কর্তৃত্বের লোভ আখেরাত এবং আল্লাহ আল্লাহ আখেরাত এবং তকদিরের উপর কি না থাকা বিশ্বাস না থাকা তাকে পরিষ্কারী না থাকা দুনিয়াকে অগ্রাধিকার দেওয়া এবং নিজের স্বার্থকে যৌথ বা বৃহৎ স্বার্থের প্রাধান্য দেওয়া এইগুলি মূলত কি কারণ দুর্নীতির কি আপনার একমত কিনা আপনার সঙ্গে আরো থাকতে পারে আজকে আলোচনার জন্য এটুকু যথেষ্ট এই দুর্নীতির পরিণতি যেটা আমাদের আলোচনায় আজকে আমরা যেখানে উল্লেখ করেছি পরিণতি কি এই পরিণতিটা দুইভাবে হতে পারে একটা দুনিয়াতে একটা আখেরাতে এই পরিণতি যে দুর্নীতি করে তার উপর হতে পারে আবার নিরপরাধ মানুষেরও হতে পারে একজন দুর্নীতি করলে নিরপরাধ মানুষের সমস্যা হবে না হবে না হবে না না কি বলেন একজন যোগ্য মানুষ চাকরির জন্য সার্টিফিকেট দিয়েছে সবকিছু প্রস্তুত করেছে রাত দিন লেখাপড়া করেছে আর একজন শুধু পার্টির মানুষ ওকে দিয়ে দেওয়া হলো বা একজন টাকার মানুষ দিয়ে দেওয়া হলো আর একজন হয় তমুক বা তুমুক তাহলে এটা কি দুর্নীতির কারণে সমস্যা কার হলো ওই যোগ্য মানুষটার সমস্যা কার হলো ছাত্রদের কারণে পেটে বম মারলে একটা অক্ষর হবে না তাহলে সমাজ নষ্ট হবে শিক্ষিত মানুষ তৈরি হবে না ঠিক না তাহলে এই দুর্নীতির ফল ফলাফলটা দুর্নীতির পরিণতিটা এই সমস্যাটা যে দুর্নীতিবাজ তার উপর হতে পারে তার এই দুনিয়াতে হতে পারে আখেরাত হতে পারে আবার এই দুর্নীতির জন্য অন্যের জন্য এই সমস্যা দাঁড়াতে পারে প্রথমে আমরা আলোচনা করি যে দুর্নীতিবাজ তাকে নিয়ে তাহলে এটাই তো আমরা এখন মনে করি সবচেয়ে বড় প্রথমত মনে রাখতে হবে হারামে আরাম নাই হারামে কি নাই আরাম নাই যারা দুর্নীতি করেছে এরা সত্যি কি এরা শান্তিতে আছে বলেন প্রকৃত শান্তি এরা পেয়েছে না এদের টাকা এদের জন্য বিপদ হয়ে গেছে এদের শান্তি দূর হয়ে গেছে একটা কথা মনে রাখবেন যার যখন টাকা পয়সা হারাম পথে আসে তখন কিন্তু তার আত্মীয় স্বজনরা সব টাকা দেখে আর দেখে না ও মনে কি অনেক দেখা গেছে বউ টাকা পয়সা খালি দেখে স্বামী যদি না খেয়ে আছে খবর নেই স্বামী যদি হসপিটাল আছে তবু খবর নেই ওর টাকা আছে কিনা যখন টাকা কম হবে তখন দেখবেন আপনার আপন জন্য আপনার কাছেই থাকবে তাহলে হারামে আরাম নাই প্রথমে তার টেনশন হারাম টাকা উপার্জন করলে হারাম টাকা তো আরেকজন বলবে কিন্তু হারামি ওর উপরে বন্ধ ধরার চেষ্টা করবে রিভলভার ধরার চেষ্টা করবে চাঁদাবাজি করবে ওর কাছে যাবে এটা দাও ওটা দাও ওটা দাও শান্তি হবে না হবে না অশান্তি এক হল মানসিক অশান্তি শারীরিক অশান্তি কারণ এই হারাম খেয়ে ব্লাড সুগার ব্লাড প্রেশার ঠিক আছে পেটে আলসার অমুকরি তুমুকরি কি বলেন যারা হারামি খায় পেট এত মোটা হয়েছে কলেস্ট্রল হয়ে গেছে আর অসুবিধা না খেলে ঘুম হয় না তাহলে এই দুর্নীতি বাদদের এই দুর্নীতির ফলে প্রথম সমস্যাটা কার যে দুর্নীতি করে তার উপরে তার ছেলে মেয়ে অসুস্থ লেখাপড়াই তা অ্যাক্সিডেন্ট করছে চুরিকেতকে ধরা গেছে আর শেষ পর্যন্ত সমস্যা তো আপনার এখন দেখতেও পাচ্ছেন ব্যারিস্টার সাহেব যিনি আইন করেছেন সেই আইনের প্যাচে পড়ে নিজে এখন মারামারি জিল্লতির শেষ নাই কত বড় সম্মান কত বড় ইজ্জত কত বড় তাদেরকে জানা হতো কত বড় নেতাজি কিন্তু এখন তাদের অবস্থা কি চোরের বেলে দশ দিন তো বাড়ি বাড়িওয়ালার একদিন বুঝতেই পারছেন তাহলে এই যে সমস্যাটা ফজিহা অপমান টিভির ক্যামেরার সামনে ক্যামেরার সামনে চোখ দেয় না এদিকে মাথা ঘোরায় এদিকে মাথা ঘোরায় তারপরে সাংবাদিকরা তার কম দুষ্ট না ওই দিক থেকে এবার নেই চুরি করেছে আমার এই চুরির খবরা খবর খবরের কাগজ আসে কেন এই জন্য আবার চোরের মাল গলা বড় চুরি গেছে তাই না উপায় নেই একদিন ধরা খেতেই হবে এই দুনিয়াতে আখরাত পরে এই দুনিয়াতে দুঃখিনী আজও সেই ভান্ডার ঘরের মধ্যে থাকে দেখছেন না দেখেন এদের উপর থেকে আপনারা দেখছেন দুর্নীতির সমস্যাটা তাহলে তাহলে একটা দুর্নীতির এই সমস্যা নিজের শরীরে নিজের আত্মার উপরে নিজেই নিন আর হলো কি এর জন্য তাকে জরিমানা জেল হাজত রিমান্ডে মার পেট এটা ওটা যিনি কালকে বলেছিলেন স্যার স্যার আজকে বলছেন স্যার একটু হাত দিতে জমা করেন হ্যান্ডকাপটা পরে ঠিক না ওই যে কেউ কেউ বলে বলে পুরুষ যখন ই করে মানে সেলট মারে তখন বলে হাত এভাবে করে পা উঠে মারে তার মানে এখন হাত দিয়ে আর সময় যখন আসবে তখন পা দিয়ে ঠিক না তো বন্ধুগণ দুর্নীতির কারণে দুনিয়াতে তার যে সমস্যাগুলি সেটা আমরা দেখতে পাচ্ছি তাহলে তার টেনশন হারামে তার আরাম নেই শারীরিক মানসিক সামাজিক বিভিন্নভাবে দুই নম্বরে তার অপমান অপদস্থ দেখতে পাচ্ছেন তিন নম্বরে তার প্রতি কত প্রকার অন্যের পক্ষ থেকে আজাদ জেল হাজত ইত্যাদি ইত্যাদি এই দুর্নীতির ফলে তার দুর্নীতির ফলে অন্যদের সমস্যা যোগ্য মানুষ চাকরি পায় না সমস্যা কি সমস্যা না ঠিক না সরকারি কোন ভান্ডারে কোনো পয়সা নেই আমি যাব টেলিফোন করে সমুখ দিন আসতেছি আমার বিমান ক্যান্সেল এটা আমার সমস্যা না সমস্যা না সমস্যা এবার আসার সময় আমাকে চার দিন ধরে থাকতে হয়েছে এই বিমানের এই চোরদের কারণে এই দুর্নীতি কারণে একটা দিন বিরাট মূল্যবান ঠিক না যারা বিদেশে থাকে তো চারটা দিন আমাকে ঢাকায় বসে বসে হাওয়া খেতে হয়েছে কেন অন্যের দুর্নীতির কারণে আমার সমস্যা এইভাবে যারা হকদার তাদের হক তুষিপাত করা হচ্ছে অন্যকে বিভিন্ন চাকরি বাকরি থেকে মাহরুম করা হচ্ছে বিভিন্ন মানুষকে সমস্যায় ফেলা হচ্ছে আইনের তাজ দিয়ে এটা দিয়ে ওটা করে জুলুম এবং অন্যায়ের বন্যা বয়ে যাচ্ছে মানুষ হত্যা হচ্ছে নির্বাচনে বিপর্যয়ের শিকার হচ্ছে মানুষ এইভাবে সমস্ত কাজের মধ্যে কি জটিলতা ফাইল চলেই না এটা না দিলে ফাইল হাঁটেই না ফাইলের পা না হলে কি ফাইল চলে পা হলে চলে নিজস্ব মানুষকে চাকরি বাকরি দেওয়া হচ্ছে দূরের মানুষকে দূরে সরে রাখা হচ্ছে অযোগ্যদের কাছে দায়িত্ব অর্পণ করা হচ্ছে যোগ্যদেরকে আর এর মাধ্যমে আল্লাহ রসুলের হাদিস যে কেমন তখন পর্যন্ত হবে না যখন পর্যন্ত লুকার লুকা ইতরের বেটা ইতর ও চোদ্দ ইতর এমন ব্যক্তির কাছে দায়িত্ব না আসবে তাই বলছে এখন যত ইতর যত ডাক্তার তারাই ভোটে জিতে ভালো একটা লোক মাস্টার সাহেব ওকে না কারণ চিন্তা করে এর পাশকে আমাদের ফায়দা কি চৌরাস্তে নামাগো পয়সা আসবে নীতিবান মানুষের ভোট পাই না দুর্নীতিবাজদের ভোটে শেষ নাই তাহলে ভালো মানুষরা আসতে পারছে না অন্যায় অবিচার যারা খারাপ এদের পথ কি খোলা হচ্ছে এটা সমস্যা কি না এইভাবে নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে বমবাজি করে মিছিল করে হরতাল করে এটা করে ওটা করে ফ্যাক্টরিগুলির আপনার মিল ফ্যাক্টরিগুলি দেখতে পাচ্ছেন মোট কথা আমার মনে হয় সংক্ষেপে আমরা বুঝি যে আজ এই দুর্নীতির করার কারণে দুর্নীতিবাজের তো সমস্যা আছে কিন্তু যারা অন্য অন্য যারা দুর্নীতি করে না নিরপরাধ তারাও এই সমস্যার মধ্যে আজ তারা হাবুডুবু খাচ্ছে কতজন মানুষ ওই সামনের সময় জেলে ঢুকছে এখনো বের হয় নাই ওর ফাইলের খবরই নেই আল্লাহ মুক্তিযোদ্ধা যে কি করলো জীবন দিল বা জীবন দেওয়ার জন্য যুদ্ধে ফেলে গেল তার খবর নাই নতুন নতুন মুক্তিযোদ্ধার মিস হচ্ছে মুক্তি যুদ্ধের সময় যাদের জন্মই হয়নি তারা লিস্টে নাম চিন্তা করে রাখেন চিন্তা করে রাখেন দুর্নীতি যার ফলে ওই বেচারা তার বাবা হারিয়েছে মা হারিয়েছে বা অনেকেই কত কিছু সমস্যা কিন্তু আরেকজনই একজনই ফায়দা করতেছে এইটা হল দুনিয়ার ফয়সলা ফাঁসি দেখলেন না ইসলামী হুকুমত কায়েম করা হুজুরদের ফাঁসি হয়ে গেল দুনিয়ায় শাস্তি কিনা হবে আর এরকম আপনারা দুনিয়া দুনিয়ায় আল্লাহর বিধানে যদি বা চোর হলে হাত কাটতে হবে কেউ কাউকে হত্যা করলে তার বিনিময়ে তাকে দুনিয়া থেকে বিদায় করতে কেসাজ করতে হবে হাতের বিনিময়ে হাত কানের বিনিময়ে কান হ্যাঁ ইত্যাদি ইত্যাদি যারা এই পৃথিবীতে কি করে আপনার বিপর্যয় সৃষ্টি করে তাদের সম্পর্কে যারা বিপর্যয় সৃষ্টি করে আল্লাহর ফাইসলা কি তাদের কি করতে হবে ফাঁসি দিতে হবে আর হাত কেটে দিতে হবে হাত পাকে দিতে হবে হত্যা করতে হবে অথবা ফাঁসি দিতে হবে অথবা হাত পা ডান আর বাম ডান হাত হলে বাম পাকে দিতে হবে অথবা দেশান্তর করে দিতে হবে এইটা হলো দুনিয়াতে আর আখেরাতে তাদের জন্য আজাদ রয়েছে কঠিন ইত্যাদি আখেরাতের কথাই তো আমরা ভুলে গেছি এই জন্য এত শব্দ নীতি আখেরাতে জাহান নাম অথবা চরম শাস্তি আল্লাহ ইত্যাদি ইত্যাদি আজ রাতে বেশিরভাগ বড় দুর্নীতিবাজের জন্য জাহান্নাম আর রাসুল মতো শিখলাম আপিন্নার যারা ঘুষ দেয় আর ঘুষ নেয় দুজনে জাহান্নাম যারা সুদ খায় সুদ দেয় এদের ঠিকানা আল্লাহর পক্ষ থেকে আনার নাম ইত্যাদি ইত্যাদি আখেরাত্ম সমস্যা আখেরাত্ম আমরা বিশ্বাস করি না বন্ধুগণ এবার আপনাদের নিয়ে যেতে চাই সংক্ষিপ্ত ভাবে এই দুর্নীতি মুক্তি দুর্নীতি থেকে রায় পাওয়ার সুযোগ কি বা আপনার পরিণতি কি বলে প্রতিকার কি ঠিক না আমাদের লাস্ট পয়েন্টের আলোচনা প্রতিকার কিভাবে দুর্নীতির জন্য আজকে আমাদের দুর্নীতি দুরুদ বাহিনী ছাড়া হয়েছে র্যাব বাহিনী করা হয়েছে আজকে আমাদের পুলিশ আর্মি বুঝিয়ার টাস্কফোর্স তারপরে কত কি কত কিছু কত টাকা কত গাড়ি কত সময় কত চিন্তা ভাবনা কত বই পুস্তক কত কিছু ব্যয় করা হচ্ছে ঠিক না তাহলে ওই দুর্নীতি প্রতিকার একে বন্ধ করার উপায় কি এই দুর্নীতি বন্ধ করার উপায় কি যেটা আমাদের সরকার বাহাদুর করে যাচ্ছেন এটার মাধ্যমে কি দুর্নীতি বন্ধ করা সম্ভব কিনা আসলে কি করলে দুর্নীতি বন্ধ করা সম্ভব আমরা যেটা এখন করে যাচ্ছেন সরকার বাহাদুর বা সারা পৃথিবীর নিয়ম দিয়ে মানুষ রচিত নিয়ম দিয়ে দুর্নীতি দমন করতে চাই সেটা দিয়ে মোটেই সম্ভব না কারণ নীতি যারা করেছেন প্রথমত নীতির মধ্যেই সমস্যা রয়ে গেছে কি বলেন এক নম্বরে নীতির মধ্যেই সমস্যা গণতন্ত্র এক বিরাট সমস্যা প্রজাতন্ত্র এক বিরাট সমস্যা কাজে যেই নীতিতে যারা নীতি বাস্তবায়ন করবে তারাই তো দুর্নীতির মাধ্যমে আসে তারা থেকে দুর্নীতি দমন করবে বুঝেন নাই নীতিমালার মধ্যেও হয়ে গেছে দুর্নীতি চোর চুরি করলে চুরি করেছে আপনাকেই প্রমাণ করাতে হবে আমাদের আইন প্রমাণ করার জন্য আসবে না ঠিক না বুঝি মানে নীতি চোরের পক্ষে দুর্নীতিবাদের পক্ষে ওই নীতি দিয়ে কোথেকে দুর্নীতি দূর হবে মোটেই সম্ভব না দুর্নীতি যারা দমন করবেন এরা তো মানুষ নাকি বলেন মানুষ না আল্লাহ ফেস্তা এরাই যদি দুর্নীতির এরাই যদি নীতি বিরোধী মানুষ হয় এদের ধ্যান ধারণা এরাই যদি দিন বিশ্বাস না করে আল্লাহ বিশ্বাস না করে পরকার ব্যবের সমস্যা থেকে যায় থেকে দুর্নীতি নীতি দুর্নীতি কেন বাংলাদেশে কি এতদিন দুর্নীতি দমন কমিশন ছিল না অফিস ছিল না ছিল না বেতন খেয়েছে না খাই নাই প্রতিটি জেলায় থানায় এর অফিস আছে না নাই অফিস ভাড়া দিতে হয় না হয় না এরা লেখাপড়া করেছে না করে নাই দলিল কিভাবে ধরতে হয় কি করতে হয় কোথায় গেছিল তুমি নাই আমেরিকায় উনিশশো সালে উনিশশো সালে মদ এদের বিরাট খারাপ দিক একে পার্লামেন্টে পাশ করা হলো উনিশশো এক বছর এটাকে চিন্তা ভাবনা করা হলো যে মদ পানি মানুষের বহু ক্ষতি বহুত মানুষ হত্যা হচ্ছে বহুত মারা যাচ্ছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি অ্যাক্সিডেন্ট হচ্ছে তো আঠারো উনিশশো সালে হলো চিন্তা ভাবনা এরপর আঠারো উনিশশো সালে তারা আইন পাস করে দিল মদ খাওয়া চলবে না বিক্রি করা চলবে না ইত্যাদি ইত্যাদি এবং এই মদের অপকারিতা এর কুফল এর সমস্যাকে কেন্দ্র করে কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করা হলো সমস্ত সৈকতগুলিতে কি বলে ওটাকে আপনার সাগর সৈকতে যেখানে বা ভ্রমণ ক্ষেত্রে যেখানে মদ খাই হোটেলগুলি বিমান বিমানে এয়ারপোর্টে যেখানে মদ বিক্রি হয় যেখানে তৈরি হয় এর বিভিন্ন প্রচারপত্র এটা ওটা আইন অনেক মানুষকে জেল হাজত করা হলো অনেকে হত্যা করা অনেকে এ করা হলো ওকে হয় দেখা গেল এই সব কিছু করার পরে উনিশশো সালে সরকার বাহাদুর আমেরিকার সরকার বাহাদুর বাধ্য হল মদকে জায়জ করে দেওয়ার জন্য পারবে না ব্যর্থ কারণ শক্তি কাজ হবে না আইন কাজ হবে না নিয়ম নীতি কাজ হবে না কাজ হয় পারে নাই আমেরিকার মতো সরকার ব্যর্থ হয়েছে মদকে মানুষ মানুষকে মদ থেকে বাঁচাবার জন্য তাহলে বোঝা গেল আইন দিয়ে নিয়ম দিয়ে মানব রচিত আইন দিয়ে দুর্নীতি দমন করা সম্ভব নয় আরবরা মদ খেতে খুব অভ্যস্ত ছিল মদের আরবি একশো তার অধিক একশো অধিক মদের আরবি ঠিক আছে এই আরবদের যখন মদ ধারণ করে দেওয়া হল ইসলাম যখন মদ ধারণ করে দিলেন করে দিল তখন কি হলো প্রথম তো বলা হলো যে এর ক্ষতি বেশি উপকারের চাইতে এরপরে বলা হলো যে তোমরা মদ পান করে নামাজে চাবে না এরপরে একেবারে হারাম করে হারাম করে দেওয়া হলো আনাস বিন জন্য বলেন আমি মদ পান করছিলাম খালি আল্লাহ নবীর পক্ষ থেকে একজন খালি দুধ বলে গেল মদ হারাম হয়ে গেছে ওখানে যার যার হাতে যেমন ছিল ওখানে ফেলে দেওয়া হলো যার যার বাড়িতে মটকে বা যাতে পারতে ছিল ওখানেই এমনকি মদিনার উনি অলিগড়িতে বন্যা হয়ে গেল মধ্যে সুভান আল্লাহ কারণ তার ইমান এনেছে কার উপরে আল্লাহর উপরে আখরাতকে বিশ্বাস করে আজ যাদের আল্লাহর প্রতি ইমান আছে যাদের আখলাখ চরিত্র আছে তারা যে কোনো ক্ষেত্রে দুর্নীতি থেকে তারা দূরে থাকবে সম্পদের ক্ষেত্রে আমরা দেখি সম্পদের ক্ষেত্রে একজন মানুষের জাকাত খরচ হয়েছে আল্লাহ নবী জাকাত আদায় করার জন্য একজনকে পাঠিয়েছেন তো বিন্তু মাখাজ সম্ভবত দুই বছরের উটের মেয়ে বাচ্চা তার উপরে জাকাত খরচ হয়েছে ওই বেচারা কয় না এর চেয়ে উত্তমটা তোমাকে নিতে হবে কারণ এবারে আমি প্রথম জাকাত দিচ্ছি এটা সরকারি ট্যাক্স ঠিক না সরকারের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে জাকাতের সম্পদের একটা ট্যাক্স দিতে হবে সবকে আয় পার্সেন্ট বা গরু হলে তার ভাগ আছে ছাগল হলে তার ভাগ আছে উটের ভাগ আছে তাই না আমাকে অর্ডার করা হয়েছে তুমি বিনতে মাকাল তোমার নিতে হবে কয় না আমি ভালোটা যদি দিই কয় চলবে না যদি দিতে চাও চলো আমার সঙ্গে আল্লাহ নবীর কাছে এসে বলে রসুল্লাহ এই ঘটনা আমি ভালোটা দিতে চাই তাই তোমার উপরে ফরজ ওইটুকুই তুমি বেশি দিতে চাও সেটা আলাদা কথা সুভান আর রাজস্ব বোর্ডের ফান্ড পয়সা নাই বাংলাদেশের সবচেয়ে বড় বড় যারা কি ঠিক না ঠিক কেউ দেয় না দুর্নীতি এটা রাজস্ব বোর্ডের যে কর আছে ফাঁকি দেয় দুর্নীতি কিনা দুর্নীতি দমনের জন্য এখন বাড়ি বাড়ি ঘুরছে দোকান দোকান ঘুরছে হবে না এদের ইমান দিতে হবে এদের ইমান যদি মজবুত করা হয় আসতে হবে না নিচে গিয়ে এর চেয়ে বেশি দিবে আল্লাহ আল্লাহ আমাকে অনেক লাভ দিয়েছে এই টাকাটা গরিব মুশকিলের কাছে যায় বিভিন্ন ফান্ডে যায় সরকারি উন্নয়নে যায় এবার পাঁচ লাখের জায়গায় দশ লাখ নেব নেই বাংলাদেশের মাটিতে এমন হওয়া সম্ভব বর্তমানে না কিন্তু ইমান আখলাপ চরিত্র আল্লাহর প্রতি বিশ্বাস আখলাতের প্রতি বিশ্বাস কোরআন ও সে হরিষের শিক্ষা এদের তরবিয়াত করা হতো তো তরবিয়ত নাই প্রথম একজন মানুষকে নীতি নীতিবান বানাবের জন্য শিক্ষিত বানাবের জন্য নীতি মেনে চলার জন্য দুর্নীতিবাজ না হওয়ার জন্য প্রথম স্থান কোথায় বাড়িতে বাবা মাই দুর্নীতিবাজ প্রত্যেকের ছেলে দুর্নীতিবাজ হবে নীতিবান হবে এরপর প্রতিষ্ঠান মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি দুর্নীতিতে ভরা শিক্ষকের দুর্নীতিতে ভরা কোথা থেকে নীতিবান হবে এরপরে সমাজ তিনটা ক্ষেত্র মানুষ তৈরির ক্ষেত্র কয়টা তিনটা বাড়ি প্রতিষ্ঠান সমাজ তিন জায়গায় দুর্নীতি দিয়ে ভরপুর কোথা থেকে নীতিবান মানুষ তৈরি হবে তাহলে আপনি তো আগেই দুর্নীতিবাজ তৈরি করার জন্য সব ওপেন করে রাখছেন আর এখন কইতেছেন যে দুর্নীতি দমন করতে হবে সম্ভব না এইভাবে আজ কত রিমান্ড কত কিছু তারপর স্বীকার করে না ঠিক না যদি ইমান দিয়ে আমরা দুর্নীতিকে দমন করতে চাই দেখেন মাইজ বিন বারেক রাজিয়াল আনহ ব্যবচারে ফেঁসে গেছেন সরকারের ফাঁসাই দিয়েছে আল্লাহ নবীর কাছে এসে বলছে আর রসল্লাহ আমি হারাক হয়ে গেছি আমাকে পবিত্র করুন তাই তুমি বুঝি চুমু দিয়েছো বলে না বুঝি তুমি এটা করেছো ওটা করছো না এদিকে মুখ ঘুরাই ওদিকে মুখ ঘুরাই আল্লাহ নবীর সামনে গিয়ে বলে আর রসল্লাহ তা নেই আমাদের পবিত্র করুন এরপর আল্লাহ নবী অর্ডার করলেন তাকে পাথর মেরে সংসার করে দেওয়া হলো এখন রিমান্ডের উপরে রিমান্ড তারপর স্বীকার করে না সম্ভব একমাত্র ইমান দিয়ে দিন দিয়ে ইসলাম দিয়ে কোরআন দিয়ে আদিল দিয়ে দুর্নীতি দমন করা সম্ভব নিজে এসে দুর্নীতি করবে রাজনীতি হয়ে যায় বাই চান্সেস তো এসে বলবে আমি করেছি আমার কি শাস্তি আমাকে দেন না আখেরাতে গ্রামে গিয়ে মহিলা ব্যবচার করে বলছে আল্লাহ নবীর কাছে বলে আর জেরা করছে আমার পবিত্র করুন কয় এটা ওটা না কয় আপনি আমাকে পবিত্র চান না শেষ পর্যন্ত বললো যে আমার পেটে বাচ্চা আমি কই যাতে আসলো কোনো থেকে কয় যাও নয় মাস পেটের বাচ্চা বই হতে দাও বাচ্চা হয়েছে একটা কাপড়ে করে বাচ্চা নিয়ে রসুলের কাছে হাজির ভান নয় মাস ভুলে নাই তার দুর্নীতি স্বীকার করার কথা চলে আসছে তোমার বাচ্চার তো খাদ্য তোমার বুকে দুধ খাওয়া তোমার যাও উপলব্ধ করো দু বছর দুধ খাওয়া নয় মাস পেটে হ্যাঁ আরো দু বছর দুধ খাওয়া এবার বাচ্চা রুটি খেতে পারে হাতে একটা রুটি দিয়ে আল্লাহ নবীর কাছে হাজির আল্লাহ আমার বাচ্চা এখন রুটি খেতে পারে আমার প্রয়োজন আমি ছাড়াও বাচ্চা পাচ্ছি আমাকে পবিত্র করুন আল্লাহ নবী বাচ্চাকে তার এক আঁচুর ঘরে দিয়ে আল্লাহ বলেন যাও তাই কি করো রজন করে দাও এইভাবে দিনের মাধ্যমে দুর্নীতি সম্ভব বন্ধ করা আমানত এবং আপনার কি বলে আমানত দাবিতে এবং নীতি নির্ধারণে আমার ফারুক রাজিল্লাহ কালাম বাহিনী যে দুধের মধ্যে পানি মিশাবে তার এই শাস্তি মা মেয়েকে বলছে মা রাত্রিবেলা ওনার ফারুক ঘুরতেছেন মদিনার গুলিতে গলিতে মা বলছে মেয়েকে দুধ মিশিয়ে দাও পানি বসিয়ে দাও গরিব মানুষ একটু দুধ বেশি হলে পয়সা বেশি হবে বলে মা আমার ভারতের আইন জানো না কই কোথায় উমার আমাদের দেখবে কয় দেখো তোমার তোমাকে আমাকে উমার যদি না দেখে উমারের রাত এবং আমাদের রাত আর সিন থেকে দেখতেছেন দুধ দিয়ে পানি মিশাচ্ছে কিনা সুভান আল্লাহ আর দুর্নীতি ভেজাল দিয়ে ভরা এমন জায়গাতে খাদ্য তৈরি করে যেখানে জীবাণুর আখড়া আপনারা দেখছেন বিভিন্ন সময় এটা ওটা ফ্যাক্টরি আপনারা ভালো করে জানেন না চিন্তা করেন আল্লাহর ভয় যদি সম্ভব হয়ে ভিতরে ঢুকানো তাহলে সে কি করবে না কখনই তার ওই দুর্নীতি সে কখনই করবে না এই জন্য আমার ফারুক রাজাল্লাহ তার গোলামকে বললেন এই বাড়িটাতে একটা চিহ্ন দিয়ে দাও চিহ্ন দিয়ে দিল সকালবেলা দেখলো যে অমুকের বাড়ি খবর টবর নিয়ে দেখল যে মেয়েটা বিধবা মহিলা বিধবা মেয়ে বাবা নেই বাড়িতে ফিরে গেলেন ওমর ফারুক তার আনব তিন ছেলেকে ডাকলেন আব্দুল্লাহ রহমান আসে আর আরেকজন জনকে আবদুল্লাহ রহমান তোমার বিয়ের মেয়ের পরিচয় আমার তো স্ত্রী আছে আরেকজনের নামকে ভুলে গেলাম বলে আছে আসেন তো আমার তো বউটাই নাই আমার দরকার চলে যাও অমুক বাড়িতে গিয়ে ওই মেয়েটা পছন্দ হলে ঘরে উঠে নিয়ে আসো সুহান আল্লাহ ওই মেয়ের পেটের ছিল কি ওই ঘরেরই ওই সিলসিলা ছিল আমার আব্দুল আজিজ যিনি পঞ্চম খলিফা নামে আখ্যায়িত হয়েছিলেন ভালোর ঘরে ভালোই সন্তান আসবে ঠিক না বন্ধুগণ আজকে আমরা শুধু আমি আমি বাসিন হয়ে চলিয়ে সন্তান নামে যাক ঠিক না কিন্তু দিনের যদি ভয় থাকতো এটা নীতিগুলো সম্ভব না আমিত্ব বন্ধ করা আল্লাহর দিন নিয়ে শুধুমাত্র সম্ভব আল্লাহ নবীর কাছে দুজন মানুষ এসে বলছে এটা আমার এটা আমার দুজনে বলছে আমার আল্লাহ নবী বলছে দেখো তোমাদের দুজনের কারোর বর্ণনা শুনে আমি হয়তো তার পক্ষে বিচারের ফেসলা করে দেবো কিন্তু যদি তার না হয় তাহলে কিন্তু আমি জাহান নামের একটা টুকরে তার ভাগে উঠে দিলাম দুজনে এখন কোথায় রসুল্লাহ না না আমার না ওর এ এখানে নীতি চলে নীতিকীয় সমস্যা হবে এই যে ব্যক্তির স্বার্থে কথাকে ভুলানো দুজনেই বলছে আমার না তোমার আল্লাহ নবী বলেন আগের যুগের একজন মানুষ জমি বিক্রি করছে বাড়ি ঘর বিক্রি করছে আরেকজন কিনছে কাটাকুটা করতে খুঁজতে গিয়ে এক মনে করেন গুপ্ত ধন পাইছে নিয়ে দৌড় যার কাছে জমি কিনছে ভাই আমি তো জমি কিনছি তোমার কাছ থেকে স্বর্ণের এই বিক্রি নাই তাই না ভাই আমি তোমাকে জমি বিক্রি করছি যা আছে সব বিক্রি করছি এটা আমার না দুইজনের ঝগড়া হে করে তোমার হে করে তোমার এই জিন্দিগি তো পাবেন আজকে পাবেন কোন নীতি দিয়ে পৃথিবীর সমস্ত শক্তি দিয়ে এই সত্যপ্রতাকে ত্যাগ করা সম্ভব নয় একমাত্র ইমান দিয়ে দিন সম্ভব দুইজন এবার ঝগড়া সুভান এখন তো খালি কোন মতে সেদিনকে এক ভাই বললো যে তার কোম্পানি থেকে আটশো আট হাজার সাতশো রিয়াল চার বছরে যা জমাইছে সব চুরি করে নিয়ে গেছে এটা কোন নীতি দিয়ে সম্ভব না একমাত্র সম্ভব এবার দুইজনে একজন বিচারকের কাছে গেছে এখন বিচারক দেখি বড় ভালো মানুষ হাদিসের কথা বলছি বোখারি শরীফ হাদিস এটা গল্প করছে নাই পীর সাহেবদের এটা ই না গজল না মহানবী মোহাম্মদ রসুল্লাহাম শুনিয়েছেন তুমি যে বললেন রোগীটা তো বড় ভালো ফাইসলা কি তোমার ছেলে মেয়ে আছে আমার ছেলে আছে পোলা আছে তোমার বলে আমার মেয়ে আছে বল যাই দুইজনের বিয়ে লাগাই দাও আর এই টাকা পয়সা যে এই সোনা দানা সব এখানে খরচ করে দুজন এত ভালো মানুষ দুই জায়গায় ফেলা যাবে না বিয়ে হয়ে যেতে হবে আল্লাহ আকবর বন্ধুগণ আজ আমরা রাজনীতিতে ফাইসলার ব্যাপারে আজকে আমরা নিজের স্বার্থকে বড় করে দেখি ঠিক আছে ঠিক তাই দেখি না আবদুল্লাহ ওমার রাজিয়াল্লাহ তালামহুর ওমার ফারুক রাজিয়াল তালামহুর নাতি মেয়ের ভয়ে মেয়ে ক্ষুধার জ্বালায় হাঁটতে পারে না মানে পড়ে যাচ্ছে দিক তোমার জিজ্ঞেস করছে কে এটা আপনার ছেলে আবদুল্লাহ মেয়ে আল্লাহ আব্দুল্লাহকে বলে আব্দুল্লাহ কি ব্যাপার তোমার মেয়ের অবস্থা কেন কয় আপনি তো সবাইকে হক দিয়েছেন আমাদেরকে কি দিয়েছেন রাজস্ব ভাণ্ডার থেকে আমাদের দিয়েছেন যে আমার মেয়ে খেয়ে সুস্থভাবে চলবে মোটামুটি তো দূরের কথা আবদুল্লাহ এর চেয়ে বেশি ভাগ আল্লাহ বন্টন করে দেয় কিন্তু আমার জন্য আমার দেওয়ার কোন অধিকার নেই আমার ফারুক আব্দুল্লাহ তালা সুহান আল্লাহ আর এখন পুরো ভাগটা নিয়ে যাও বেটা বেটি নিয়ে যাও বোন নিয়ে যাও ভাবি সাহেব নিয়ে যাও আর আজ নিয়ে যাও তুমি ঠিক হই আলী রাজুল্লাহ তার আব্দু সিফিনে যাচ্ছিলেন তার একটা কি বলে একটা মূল্যবান জিনিস হারিয়ে গেছিল আর কি দূরা বলে মানে লহবর্ম যুদ্ধের পোশাক এক খ্রিস্টান পেয়েছে তো আলী রাজুল্লাহ তালা কেস করছে কাজী হলেন সুরাই কাজী সুরাই এখন বিচার মাস্টার বলছে আমার হজরত আলী রাজুল্লাহ তিনি তখন খলিফাতুল মুসলিমিন তিনি বলছেন আমার কয়ে আমিরুল মমিনিন আপনার সাক্ষীকে আপনার যে কয় আমার ছেলে হাসান আর আমার গোলাম অমুক ছেলে এবং গোলাম দিয়ে দাস দিয়ে সাক্ষী হয় না কয় তাহলে যে বিচার তাই করো তখন যেহেতু সাক্ষী নাই ওই খ্রিস্টানের হাতে উঠিয়ে দিলেন কেউ কাজী সরাই খ্রিস্টান দেখল সুহান এমন ধর্ম যে ধর্মে নিজের স্বয়ং মুসলিম আনন্দ তার পক্ষ বিচার হয় না হজরত আলীর কাছে ওই লহবর্মটা আগিয়ে দিয়ে বললেন আমার পড়ান আশহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আন্না তাহলে বিচারের ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে হলো কি ইমানের শিক্ষা এইভাবে ব্যবসা বাণিজ্য দেখেনি মোহাম্মদ ইবনে মুনকাদের কিছু জিনিস ছিল তার দশ টাকা দামের আর কিছু ছিল পাঁচ টাকা দামের নামাজ পড়তে গেছে তার ভাতিজারের দোকানে বসে এখন করছে কি পাঁচ টাকার তার দশ টাকা বিক্রি করে দিয়েছে ভাতিজা ঘুরে এসে দেখে কি জিনিস গেছে পাঁচ টাকার আর টাকা নিয়েছে দশ টাকা ব্যাপারটা কি কলমুখ লোক নিয়ে গেছে ওই দশ টাকা নিয়ে সারাদিন খোঁজ করতেছে খোঁজ করতেছে ওই লোকটা কই সন্ধ্যার সময় পাইছে পাওয়ার পরে বলছে ভাই এটা কোথেকে বিভিন্ন জায়গা থেকে ভাই এটা পাঁচ টাকা দাম এই পাঁচ টাকা ফেরত নেন আর জিনিসটা আপনি নিয়ে যান কই না আমি দশ টাকাই নেবো কই না এটা হয় না হয় জিনিস ফেরত দেন দশ টাকা ফেরত নেন আর নয় জিনিস রেখে পাঁচ টাকা ফেরত নেন পাঁচ টাকা আমাকে দেন কোন হয় না আপনি জিনিস পাবেন না পাবেন এটা আজকে কোন আইন দিয়ে কোন নীতি দিয়ে সম্ভব আর আজ ব্যবসায়ী নীতি তৈরি করা যত কিছুর মধ্যে উল্টো পাল্টা এইভাবে যদি আজকে আমরা দেখি এইভাবে অন্যকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে দেখেন অন্যকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে আয়সরাজ আনহা রোজা আছেন বাড়িতে একটা মাত্র রুটির টুকরা একজন গরিব মানুষ ভিক্ষা করতে এসেছে হাত পেতেছে বললেন কাজের মেয়েকে যাও ওটা দিয়ে দাও কয় মজান ওটা দিয়ে দিলে আপনি সেই করবেন কি দিয়ে দিয়ে দাও সুহান আল্লাহ নিজের ইফতারির খাওয়া গরিবরে দিয়ে নিজে আরাম পায় মজা পায় শান্তি পায় কেউ শিক্ষা দেয় আল্লাহ ভক্তি জানিমান আছে আখেরাতের প্রতি যার ইমান আছে ভাগ্যের প্রতি যার ইমান আছে যে জান্নাতকে বড় করে দেখে এই দুনিয়াকে ছোট করে দেখে যে দিন মনে চলে তার জন্য এটা সম্ভব আমার ফারুক রাজা তার আগু একবার পরীক্ষা করার জন্য কিছু টাকা এক হাজার দিনার দু একজনকে পাঠিয়ে দিলেন যাও নিয়ে যাও কার কাছে পাঠিয়ে দিলেন আবু বাইতুল জার্রাহ আবু বাইতুল জার্রাহ যার হাতে এই মনে করেন মেশর বিভিন্ন পুরো রাষ্ট্র জয় হয়েছে আবু রাজাগার কাছে এক হাজার দিনার দিয়ে পাঠালেন পাপ দিয়ে চুপ করে দিন ঠাকুর তিনি কি করে এরপরে দেখেন এক হাজার দিনার পেয়ে বড় মন খারাপ এই কি বিপদ আমার বাড়িতে আসলো এখন এটা ছেলেকে বললো ওকে দাও ওকে দাও ওকে দাও সবকিছু দিয়ে শেষ এক ঘন্টার মধ্যে এক হাজার সব দান করে শেষ তার একটাও দিনার বাড়িতে নাই এসে উপস্থিত আমার বলেন জিজ্ঞেস কি খবর সব আল্লাহর পথে খরচ আল্লাহ যাও মাজুম নাকি কার কাছে পাঠালেন মহাবিন জামালের কাছে যাও মহাবিন জামালের রাজুল তোমার কাছে গিয়ে একই অবস্থা ওই সব দান করতে করতে তার স্ত্রী বলে কি যে আরে আমাদের বাড়িতে খাওয়ার কিছুই নাই কিছু রাখো ওমার যখন আমাদের নিজস্ব খরচের জন্য পাঠিয়েছে তো খুলে দেখে মাত্র দুইটা দিনার করি না এই দুটাই তুমি চাও সুখ অবস্থা উমর আব্দুল তিনি এত মানে আরাম আয়সে লাইতে পালিতে পেয়েছিলেন যখন তিনি রাষ্ট্রক্ষমতা হাতে পেলেন তখন তার স্ত্রীর কাছে বলে একটা দিনার বড়তে আজকে একটু আঙ্গুর খেতে ইচ্ছে করেছে আঙ্গুর কিনে নিয়ে আসি আব্দুল আজিজ এত বড় তুমি মালিক মানুষকে দান করো আর তোমার একটা ওই কি বলে আঙ্গুর খাওয়ার পয়সা নেই দেখো এটা তো আমার নয় এটা আল্লাহ এটা আমি শুধু এটা ভাগ বর্জন করি এটা তো মালিক আমি নই সুহানাল্লাহ সুহানাল্লাহ আজকে সরকারি ফান্ড খরচ করে কত কিছু আর সরকারি ফান্ডের তেলের তেল দিয়ে তিনি ব্যক্তিগত কোনো আলাপ আলোচনা কি করতেন না ওই বাকি জামি করতেন না একদিন বাইতুল মানে ঢুকছেন নিজের ছেলে ওইখানে কি করছে একটা খেজুর মুখে দিয়েছে এক থাপ্পড় দিয়ে খেজুর বার করছে তার স্ত্রী করে আরে কোনদিন তো খেজুর কিনে খাওয়ারও পয়সা নেই বাচ্চাটা ভুল করে খেয়ে পেছো কি জানে ও ওর হারো হারম আছে তাহলে তুই এত জোরে আঘাত করলে কয় ফাতেমা আজকের একটা চর তোমার ছেলের জন্য জান্নাত যাওয়ার পথ খুলে যাবে আর এই চরটা না হলে জাহান্নামের পথ খুলে যেতে পারে আর আমরা পুরো ভান্ডারি খুলে দিলাম খাওয়া সুফহান আল্লাহ বন্ধুগণ আমার আলোচনা এখানে শেষ আসুন তাহলে আমরা বুঝতে পারলাম দুর্নীতি এটা এমন এক আমাদের আমরা আজ গ্রাস দুর্নীতির কবলে আজ সবাই ব্যক্তি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সর্বক্ষেত্রে দুর্নীতি দিয়ে ভরপুর হয়েছে দুর্নীতির জন্য এর বিপদ এর মুসিবত আসমান ছুঁয়ে গেছে আসমান আর প্লাবনের মতো বয়ে গেছে সর্বক্ষেত্রে এর কারণগুলো আমরা জানলাম এর পরিণতিও জানলাম এবং এর প্রতিকার একটাই কোন বাহিনী দিয়ে সম্ভব নয় হ্যাঁ কিছুদিনের জন্য হবে আবার আবার যেই সেই হবে কুকুরের লেগে যদি সারাদিন তেল করেন আর সন্ধ্যাবেলা ছেড়ে দেন ওই যেই সে ওই মাউথ রচিত নিয়ম দিয়ে যা কিছুই করবে কুকুরের লেজ দেওয়া ছাড়া আর কিছুই হবে না আসুন আল্লাহ রবুল্লা আলমিনের দেওয়া নীতিমালা আল্লাহর দেওয়া দিন দিয়ে যদি আমরা মানুষকে তৈরি করতে পারি বাড়িগুলিকে ঠিক করতে পারি প্রতিষ্ঠানগুলি ঠিক করতে পারি সমাজকে ঠিক করতে পারি এবং কোরআন শেয়ারিসের আলোকে মানুষকে তৈরি করতে পারি আল্লাহর ভয় আল্লাহ প্রতি ইমান আখেরাত আখেরাতের প্রতি বিশ্বাস জান্নাতের লোক দুনিয়ার লোক না জান্নাতের লোক আল্লাহর ভালোবাসা রসুলের ভালোবাসা দিনের ভালোবাসা কোরআনের ভালোবাসা ও সমস্ত ভালোবাসার জায়গায় এ সমস্ত ভালোবাসা যদি দিতে পারি তৈরি করতে পারি তাহলে সম্ভব দুর্নীতি দমন করা তাহলে সম্ভব আমাদের দুর্নীতি থেকে মুক্তি পাওয়া তাহলে সম্ভব আমাদের নীতি মেনে চলার আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করো আল্লাহর দেওয়া নীতিকে বোঝার জানার এবং আমাদের জীবন বাস্তবায়ন করার এবং সর্বপ্রকার দুর্নীতিবাদদের যথাযথ শাস্তি তাদেরকে দুনিয়া আখরাতে আমরা দান করুন যারা আজকে আমাদের দেশে দুর্নীতি দমনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে আল্লাহ রব্লা আলমী সাহায্য করুন আল্লাহ তাদেরকে মদত করুন তাদেরকে আল্লাহ রব্লা আমি মানব রচিত নিয়মের সংবাদ দিয়ে আল্লাহর দেওয়া বিধান বুঝার এবং সেইভাবে দুর্নীতি দমনের জন্য তাদের প্রচেষ্টা তাদের অর্থ তাদের সবকিছুকে চালাবে প্রতিদান করুন আর নাকুল কারণ এতক্ষণ প্রায় এক ঘন্টা পনেরো মিনিট ধরে দীর্ঘ আলোচনা আপনারা যারা অংশগ্রহণ করলেন এবং আমাদের মান্যবার শেখ আলোচককে তার এই মূল্যবান আলোচনার জন্য আল্লাপাক উত্তম প্রতিদান দান করুন এবং আমাদের সবাইকে আলোচনা অনুসারে আমাদের করণীয় কাজগুলো করার তথ্য দান করুন আমি পরিশেষে আপনাদের কাছে অনুরোধ হল আমাদের দেশের সরকারের পক্ষ থেকে আমাদের এম্বাসির পক্ষ থেকে এবং দুনিয়া এবং দিনের সবার পক্ষ থেকে আমরা যারা এখানে বিদেশে আছি এই হারামাইনের দেশে আমরা যেন আমাদের দেশের আমাদের জাতির আমরা যেন সম্মানকে রক্ষা করার চেষ্টা করি আজ বাংলাদেশিরা আরব কান্ট্রিগুলিতে গালফিয়ার গালফের দেশগুলিতে কুয়েত সম্মেলন করেছে একজনও বাংলায় লাগবে না পাতাক্য বন্ধ করছে দোবাই বন্ধ করছে এরা বন্ধ করার চেষ্টা করতেছে ভিসা কারণ আজ আমরা শুধু দেশেই না ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس يذيقهم بعد ما عملوا لعلهم يرجعون আজ আমাদের জাতি আমাদের সম্মান আজ ইন্ডিয়ার একজন হিন্দু তার দেশের তার জাতির সম্মান রক্ষা করার জন্য যত্ন করে আমরা যত্ন করি না আজ আমরা জেলখানায় গেলে কোর্টে গেলে আমরা ওই থানাতে গেলে দৌড়াতে দৌড়াতে আমরা শেখ কুমারের জীবন এখন শেষ হয়ে যাচ্ছে এত দুর্নীতি হয়ে গেছে এখানে জন্য আমি অনুরোধ করব নিজেরা কোনো দুর্নীতি করবেন না কেউ যদি করে তার জন্য আইন আছে আইনের লোকের কাছে খবর দিয়ে তাকে ধরিয়ে দেবেন এখানে সবচেয়ে জঘন্য যে কাজগুলি এগুলি আমাদের দেশীয় লোকরা করতেছে এজন্যে অনুরোধ থাকবো আপনাদের কাছে দেশের সম্মান নিজের সম্মান দিনের সম্মান এই দেশের সম্মান এই দেশের নিয়ম নীতি ইসলামের নিয়ম নীতিকে বাঙে চলার জন্য আমরা চেষ্টা করব খবরদার কেউ যেন আমরা কোনো অন্যের সঙ্গে জড়িত না হয় আর কোনো দুর্নীতিবাদকে যেন আমরা আশ্রয় না দিই তাকে উৎসাহিত না করি অনুপ্রেরণা করি যে কোনোভাবে তাকে ধরে দেওয়ার জন্য তাকে যে যথাস্থানে পৌঁছে দেওয়ার জন্য আমরা যেন সচেষ্ট হই যাতে করে আমরা সকল মিলে এই অন্যায়ের প্রতিরোধ করতে পারি আজ আমাদের সেই শুধু দূরদাহিনী না আর হোস না সবাই যে সামাজিকভাবে আন্দোলন করে না উঠে ব্যক্তিগতভাবে যেটা বুঝতে না চেষ্টা করি এটাকে আমরা যদি সবাই যদি সমন্বয় না ঘটাতে পারি তাহলে কোনোভাবে এই দুর্নীতিকে দমন করা সম্ভব নয় আসুন সবাই মিলে আমরা এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দেওয়াই স্লোগান আমরা এর বিরুদ্ধে দেওয়াই আমরা সবাই এর থেকে দূরে থাকি যারা থাকে তাদেরকে দূরে থাকার চেষ্টা করে আর সম্ভব না হলে তাদেরকে যথাস্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করে আল্লাহ আমাদের সবাইকে তাদের দান করেন আমি ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম প্রথম প্রশ্ন ভাই দুর্নীতি কাকে বলে সুদ এবং ঘুষ বাদ দিয়ে দুইটি উদাহরণ পেশ করবেন হ্যাঁ দুর্নীতি কাকে বলে এটা সহজ হ্যাঁ বলুন বলুন যেমন দুইটা উদাহরণ দেন সুদ ঘুষ বাদ দিয়ে উদাহরণ দিতে হবে সুদ খাওয়া একটা দুর্নীতি ঘুষ খাওয়া একটা দুর্নীতি একটু উদাহরণ দেন অনেক রয়েছে হ্যাঁ অনেকগুলি কথা তো বলছি আমি জি তিন নম্বরে আর একটা বলেন অন্যের কথা আপনাকে আপনার বসে চুরি করেন তাও চুরি করবেন না এটা দুর্নীতির মধ্যে হবে হ্যাঁ চুরি করা ডাকাতি করা ছিনাটাই করা হানানি করা অন্যের বিভিন্ন প্রকার রয়েছে যাক ধন্যবাদ খায় জাকাল্লা খায় এরপরে প্রশ্ন কিছু ঘুষদাতা এবং ঘুষ গ্রহিতা উভয় সমান দোষী এর একটা প্রমাণ পেশ করবে যে ঘুষ খায় আর যে ঘুষ দেয় দুজনেই অপরাধী তার দল কি না হাত ওঠান একজন মাত্র সে তোমার একজন জি যে ঘুষ দেয় আর যে নেয় দুজনের ঠিকানা যান না আমাদের দিনাজপুর কোর্টে এই হাদিসটা সুন্দর করে লিখে ওই ইয়েতে ঝুলানো ছিল এখন ওটাকে ভাড়াই দিচ্ছে দুর্নীতির তিনটি ক্ষেত্র বলবেন দুর্নীতির তিনটি ক্ষেত্র হ্যাঁ অথবা পরিণতি অথবা দুটি পরিণতি হ্যাঁ যেকোনো একটা বললে হবে জিজ্ঞেস করা হয়েছে দুর্নীতির ক্ষেত্র অথবা পরিণতি কারণ জিজ্ঞেস করা হয়নি উত্তর কিন্তু কারণ হচ্ছে দুর্নীতির কারণ কি কি কারণে মানুষ দুর্নীতি করে প্রশ্ন হলো দুর্নীতির ক্ষেত্র কি কোন কোন জায়গায় দুর্নীতি হচ্ছে কারণ না আচ্ছা, কোন কোন স্থানে কোন কোন জায়গাগুলিতে দুর্নীতি হচ্ছে দুর্নীতির পরিণতি কি হ্যাঁ নারীর ভালোবাসা এগুলি দুর্নীতি করার কারণ খালাস হয়তো আপনাদের প্রশ্ন ছিল আমাদের কাছে এখনো পৌঁছে নাই ইনশাল্লাহ পরবর্তীতে এই দিয়ে কোনো প্রশ্ন থাকলে টেলিফোনে বা মোবাইলে বা অন্য প্রোগ্রামে ইনশাল্লাহ করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে